অধিবাসী এবং জান্নাত ও জাহান্নাম উভয়ের মধ্যবর্তী একটি স্থান আরাফ তাদের মধ্যে পারস্পরিক কথাবার্তার বিবরণ এখানে উল্লেখ করেছেন গত আলোচনায় সুরা সোয়াদ সম্পর্কে আমরা কথা বলেছিলাম যেখানে আল্লাহ সুবাহতাল্লাহ তুলনামূলক চিত্রের মাধ্যমে পাশাপাশি জান্নাত এবং জাহান্নামের বৈপরীত্যপূর্ণ ছবি আমাদের সামনে উপস্থাপন করেছিলেন এই পর্বে আমরা আরাফবাসীদের বর্ণনা সম্পর্কে জানার চেষ্টা করব আরাফ হচ্ছে জান্নাত এবং জাহান্নাম উভয়ের মধ্যবর্তী একটি স্থান উঁচু স্থান যেখানে সেই সমস্ত লোকেরা থাকবেন যাদের পাপ এবং পুণ্য নেকি এবং বদি উভয়ে সমপরিমাণ যতক্ষণ না আল্লাহ সুহামতাল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে জান্নাতে দাখিল করাবেন তার আগ পর্যন্ত তারা সেই আরাফে বা উঁচু স্থানে অবস্থান করবেন এবং সেখান থেকে তারা একদিকে জান্নাতবাসী মানুষদের অবস্থাকে দেখতে পারবেন আবার আরেক দিকে তারা জাহান্নামের অধিবাসীদের অবস্থাকেও দেখতে পারবেন সুতরাং এই সুরার মাধ্যমে আমরা আরাফবাসীদের অবস্থান হতে তাদের চোখে উভয় স্থানের বর্ণনা উভয় স্থানের দৃশ্য এবং পারস্পরিক কথাবার্তার বিবরণ এই বিষয়গুলো কোরআনের মাধ্যমে জানতে পারছি আমাদের আজকের এই আলোচনায় সুরা আরাফের ৩৫ থেকে তিপ্পান্ন নম্বর আয়াত পর্যন্ত সেই আয়াতগুলোতে উপস্থাপিত আখিরাতের ছবি এবং দৃশ্যগুলো আমরা দেখার চেষ্টা করব এবং সুরা আরাফে উপস্থাপিত এই আখিরাতের দৃশ্যগুলো কোরআনের অন্যতম দীর্ঘ বর্ণনা যেখানে একের পর এক আয়াতের মাধ্যমে ধারাবাহিকভাবে আল্লাহ সুবাহতাল্লাহ আখিরাতের বিভিন্ন ছবি বিভিন্ন দৃশ্য আমাদের সামনে উপস্থাপন করেছেন এই আয়াতগুলোর মধ্যে সাতটি দৃশ্য বা ছবিকে আমরা চিহ্নিত করেছি প্রথমে আমরা সেই দৃশ্য বা ছবিগুলো কি কি তার একটি ধারণা উপস্থাপন করছি পরবর্তীতে আমরা আয়াত আয়াতের তর্জমা এবং প্রাসঙ্গিক আলোচনার দিকে চলে যাব পঁয়ত্রিশ থেকে তিপ্পান্ন সে আয়াতগুলোর মধ্যে উপস্থাপিত যে দৃশ্যগুলো তাদের মধ্যে প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই আল্লাহ সুহামতাল্লাহ এমন একটি ছবি আমাদের সামনে দেখিয়েছেন যেটা কিনা কাফেরদের মৃত্যুকালীন অবস্থা সেই অবস্থায় যখন তারা অসহায় থাকবে এবং তারা তাদের মন গড়া যে সমস্ত মিথ্যা কল্পিত মাবুদ বা দেবদেবীর উপাস্য বা দেবদেবীদের পূজা করত তাদের সেই উপাস্যগুলো উধাও হয়ে যাবে এবং মৃত্যুকালীন মুহূর্তে তারা মৃত্যুর ফেরেস্তার কাছে তারা স্বীকারোক্তি প্রদান করবে যে তারা অবিশ্বাসী অস্বীকারী সত্য প্রত্যাখ্যানকারী কাফের ছিল এটা হচ্ছে প্রথম দৃশ্য দ্বিতীয় দৃশ্য আল্লাহ সুবাহতাল উপস্থাপন করেছেন যখন কিনা জিন এবং মানুষদের মধ্য থেকে যারা জাহান্নামী তাদেরকে দলে দলে জাহান্নামে নিক্ষেপ করা হবে তাদের মধ্যে এক দল থাকবেন যারা পূর্ববর্তী এবং আরেক দল হচ্ছে পরবর্তী পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকেদেরকে অনুসরণ করে বিভ্রান্ত হয়েছে এবং তারা উভয় দলই জাহান নামে নিক্ষিপ্ত হবে এই উভয় দল পরস্পর পরস্পরকে দোষারোপ করতে থাকবে এবং একে অপরের উপরে অভিসম্পাত অভিশাপ প্রদান করতে থাকবে এবং তারা উভয়ই আল্লাহ সুবাহতআলার কাছে দোয়া করবে যেন আল্লাহ সুবাহতাল্লাহ যেন আল্লাহ সুবাহতাল্লাহ বিপরীত দলের শাস্তিকে দ্বিগুণ করে দেন বর্ধিত করে দেন এটি হচ্ছে দ্বিতীয় দৃশ্য তৃতীয় দৃশ্য আল্লাহ সুবাহতাল্লাহ উপস্থাপন করেছেন একজন পাপি ব্যক্তি পাপি বান্দা কিংবা একজন কাফের তাদের মৃত্যুর পর তাদের রুহ যখন ঊর্ধ্ব আসমানে সফর করে সেই অবস্থায় আসমানের দরজাগুলো সেই পাপি বান্দা কিংবা কাফের রুহের জন্য খোলা হয় না সেখান থেকে তাদেরকে প্রত্যাখ্যান করা হয় এবং একটি নিচু স্থান সিজ্জিন বা কয়েদখানাতে নিক্ষেপ করা হয় এই প্রসঙ্গে আমরা আলোচনা করব চার নম্বর আল্লাহ সুবাহতালা জাহান্নামী ব্যক্তিদের বিছানা তাদের শয্যা এবং তাদের আচ্ছাদন বা ছায়া প্রদান করার যে ব্যবস্থা তাদের ছাতি এই বিষয়গুলোর কথা এই সুরাতে উপস্থাপন করেছেন পাঁচ নম্বরে আল্লাহ এখানে দৃশ্য দেখিয়েছেন যে জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতে প্রবেশ করবে সেই অবস্থায় আল্লাহ সুহামতাল্লাহ তাদের অন্তর থেকে সমস্ত রকমের কষ্ট ক্লেশ এবং ঈর্ষা কিংবা হিংসা বিদ্বেষ এই বিষয়গুলোকে দূর করে দেবেন এবং জান্নাতি ব্যক্তিরা সেই অবস্থায় আল্লাহ সুহামতাল্লাহর প্রশংসা করতে থাকবেন তারা কি কি বলবেন সেই প্রসঙ্গে আমরা বিস্তারিত সামনের দিকে উল্লেখ করব ছয় নম্বর দৃশ্য আল্লাহ সুহামতাল্লাহ দেখিয়েছেন এবং যেটা আমাদের আজকের এই আলোচনার মূল অংশই দখল করে থাকবে সেটা হচ্ছে জান্নাতি ব্যক্তি জাহান্নামী ব্যক্তি এবং উভয়ের মধ্যবর্তী স্থানে আটকে পড়ে থাকা সেই মানুষেরা আরফবাসী তাদের পারস্পরিক কথাবার্তার বর্ণনা সাত নম্বর দৃশ্য আমরা দেখব যে জাহান্নামী ব্যক্তিরা তারা আল্লাহ সুবাহতাল্লার কাছে অনুশোচনা আক্ষেপ এবং আফসোস প্রকাশ করতে থাকবে যখন কিনা আরফবাসীরা তারাও জান্নাতে দাখিল হয়ে যাবেন সেই অবস্থায় তারা আল্লাহ সুবাহতাল্লার কাছে আফসোস করবে এবং আক্ষেপ করে বলতে থাকবে যে আমাদের জন্য কি কোনো সুপারিশকারী আছে কিংবা আবারও যদি আমরা দুনিয়াতে ফেরত যেতে পারতাম সেই রকম একটি সুযোগ কি আমাদের জন্য রয়েছে এবং জাহান্নামবাসীরা সেই রকম অসহায় অবস্থায় আরও দেখবে যে তারা যে সমস্ত মিথ্যা মাবুদ এবং কল্পিত ইলাহ বা উপাস্যের পূজা করত তারা তাদেরকে বিপদের অবস্থায় রেখে উধাও হয়ে গিয়েছে পলায়ন করেছে এই বিষয়গুলো এবং এই দৃশ্যগুলো এগুলি হচ্ছে সাতটি দৃশ্য যা আমরা মূল আলোচনায় প্রবেশ করার আগেই চিহ্নিত করে দিলাম যেন আমরা আমাদের আলোচনাকে ভালোভাবে অনুসরণ করতে পারি কাজেই আসুন এই পর্যায়ে আমরা সরাসরি কোরআনের আয়াতগুলো তার তিলাওয়াত এবং সরল তর্জমা জেনে নিই আল্লাহ সুবহানাহু তাআলা তিনি বলছেন ইয়া বানি আদম ইম্মা يَأْتِيَنَّكُمْ رُسُلٌ مِّنكُمْ يَقُصُّونَ عَلَيْكُمْ آيَاتِي فَمَنِ اتَّقَىٰ وَأَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون হে বনি আদম হে আদমের সন্তানেরা যদি তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি তোমাদের কাছে আসে তোমাদের মধ্য থেকে কোনো রাসুল তোমাদের কাছে আসে এবং আমার নিদর্শনগুলোকে বর্ণনা করতে শুরু করে আমার আয়াত চিহ্ন নিদর্শন এইগুলোকে বর্ণনা করে সেই অবস্থায় যারা সাবধান হয়ে যাবে যারা তাকেও অবলম্বন করবে পরহেজগারি অবলম্বন করবে আল্লাহ সুবাহতাল্লাহর অসন্তুষ্টির কাছ থেকে নিজেদেরকে হেফাজত করে চলবে এবং যারা নিজেদেরকে সংশোধন করবে সেই অবস্থায় তাদের জন্য কোনো ভয় থাকবে না এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত বা পেরেশানও হবে না আর যারা আমার আয়াত বা নিদর্শনগুলোকে অস্বীকার করেছে এবং সেগুলো সম্পর্কে অহংকার করেছে তারাই হচ্ছে আগুনের অধিবাসী আসহাবুন্নার এবং সেখানে তারা চিরস্থায়ী হবে হুমফি হা খলিদুন সুর আরাফে আমরা দেখতে পাই আল্লাহ সুহামতাল্লাহ শুরুর দিকে যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছেন সেটা হচ্ছে আদম আলাহিসাল্লামের জান্নাতে অবস্থানকালের সেই ঘটনা এবং কিভাবে তিনি শয়তানের প্ররোচনার মাধ্যমে বিভ্রান্ত হয়েছিলেন সেই ঘটনাগুলো পরবর্তীতে আল্লাহ সুবাহতাল্লাহ আদম আলাহিসাল্লামকে এবং তার স্ত্রীকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন এবং আমরা সেই আয়াতগুলোর মাধ্যমে আরও জানতে পারি যে শয়তান কিভাবে মানুষের চিরশত্রু হিসেবে আবির্ভূত হয়েছিল কাজী আল্লাহ সুবাহতাল্লাহ সেই ঘটনাকে শুরুতে পেশ করার পর এই আয়াতের মাধ্যমে সমস্ত মানব জাতিকে আদম আলাহিসাল্লামের সমস্ত সন্তানদেরকে উদ্দেশ্য করে জানিয়ে দিচ্ছেন যে তোমাদের কাছে রাসুল আসবে এবং সেই রাসুল আসার পর আল্লাহ সুবাহতাল্লাহর আয়াত চিহ্ন নিদর্শন এই বিষয়গুলো আমাদেরকে জানিয়ে দেবে সেই অবস্থায় যারা সেগুলোকে মেনে চলবে আল্লাহ সন্তুষ্টি তালাশ করবে অসন্তুষ্টি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে তাকেও অবলম্বন করবে এবং যদি কোনো ভুল ত্রুটি হয়েও যায় সেই অবস্থায় নিজেদেরকে ইসলাহ করে নেবে সংশোধন করে নেবে সেই সমস্ত লোকেদের জন্য কোনো ভয়ভীতি আক্ষেপ অনুশোচনা কিংবা দুশ্চিন্তা পেরেশানি এগুলো থাকবে না অপরদিকে যারা সেগুলোকে প্রত্যাখ্যান করবে তারাই হচ্ছে আগুনের অধিবাসী সেখানে থাকবে তারা চিরকাল এরপর পরবর্তী আয়াতাল্লা সুবাহতাল্লাহ যা উল্লেখ করেছেন সেটা হচ্ছে সেই দৃশ্য যখন কিনা একজন সত্য প্রত্যাখ্যানকারী সত্যকে অস্বীকারী কাফের ব্যক্তি তার মৃত্যুকালীন মুহূর্তে এসে উপস্থিত হয় সে অবস্থায় সে নিজে স্বীকারোক্তি প্রদান করে যে সে কাফের ছিল কারণ তার চোখের সামনে সে দেখতে পায় যে সেই রকম বিপদের মুহূর্তে তার যে সমস্ত মিথ্যা মাবুদ ছিল তারা সকলেই তাকে বিপদে ফেলে পলায়ন করেছে উধাও হয়ে গিয়েছে فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته أُولَٰئِكَ يَنَالُهُمْ نَصِيبُهُم مِّنَ الْكِتَابِ ۖ حَتَّىٰ إِذَا جَاءَتْهُمْ رُسُلُنَا يَتَوَفَّوْنَهُمْ فَاسْتَعْفَوْنَهُمْ قَالُوا أَيْنَ مَا كُنتُمْ تَدْعُونَ مِن دُونِ اللَّهِ قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين আল্লাহ সুবাহতাল্লাহ তিনি বলছেন যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে কিংবা তার আয়াত নিদর্শনগুলোকে চিহ্নগুলোকে অস্বীকার করে প্রত্যাখ্যান করে তার থেকে বড় সীমা লঙ্ঘনকারী বড় জালিম আর কে হতে পারে আল্লাহ সুবাহতালা বলছেন যে এই সমস্ত লোকেদের জন্য যে হিস্সা বা যে নিয়তি লিপিবদ্ধ রয়েছে সেটা অবশ্যই তাদের কাছে পৌঁছাবে যতক্ষণ না আমার ফেরেস্তাগণ যান কবদের জন্য তাদের কাছে আসবে এবং জিজ্ঞাসা করবে আইনামা কুন্তুম মিন্দু নিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করতে যাদেরকে ডাকতে তারা আজকে কোথায় সেই সমস্ত কাফের লোকেরা তারা বলবে যে তারা তো আমাদের কাছ থেকে উধাও হয়ে গিয়েছে পলায়ন করেছে কলু দল্লু আন্না এবং তারা আরও সাক্ষ্য প্রদান করবে তারা নিজেরাই স্বীকারোক্তি প্রদান করবে যে তারা কাফের ছিল সত্য প্রত্যাখ্যানকারী অহংকারী লোক ছিল এরপর পরবর্তী দুইটি আয়াতে আল্লাহ সুহামতাল্লাহ সেই দৃশ্য আমাদেরকে দেখিয়েছেন যে সম্পর্কে আমাদের বিগত একটি পর্বে আমরা দীর্ঘ আলোচনা করেছিলাম জাহান্নামবাসীদের পারস্পরিক ঝগড়া বিবাদ জাহান্নামে বিভিন্ন দলে বিভক্ত হয়ে লোকেরা একে অপরের উপরে দোষ চাপানোর চেষ্টা করবে এবং পরস্পর পরস্পরকে অভিসম্পাদ প্রদান করবে এবং সবাই আল্লাহ সুবাহতাল্লার কাছে দোয়া করে বলবে যেন বিপরীত দলকে দ্বিগুণ শাস্তি দেওয়া হয় তাদের শাস্তিকে যেন বর্ধিত করে দেওয়া হয় সেই প্রসঙ্গে এখানে আল্লাহ সুবাহতাল্লাহ দুইটি আয়তে পরপর আলোচনা করেছেন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 প্রদান করতে থাকবে এমনকি যখন সকলেই তারা সেখানে একত্রিত হয়ে যাবে সেই অবস্থায় পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকেদেরকে উদ্দেশ্য করে বলবে হে আমাদের রব এই পূর্ববর্তী লোকেরাই তো আমাদেরকে বিভ্রান্ত করেছিল সুতরাং আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করুন আল্লাহ সুহামতাল্লাহ বলবেন কলা লিকুল্লি দিয়াফুন ওলা কিল্লা তা আলামুন তোমাদের প্রত্যেকের জন্যই রয়েছে দ্বিগুণ শাস্তি কিন্তু তোমরা সেগুলোকে জানো না যখন পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকেদেরকে উদ্দেশ্য করে বলছে যে তাদেরকে অনুসরণ করে আমরা বিভ্রান্ত হয়েছি সুতরাং তাদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করা হোক আল্লাহ সুবাহতাল্লাহ উভয় গ্রুপের জন্যই দ্বিগুণ শাস্তির ব্যবস্থা সেখানে রেখেছেন এরকম একটি অবস্থায় পূর্ববর্তী লোকেরা পরবর্তীদেরকে উদ্দেশ্য করে বলবে তারা বলবে যে আমাদের উপর তো তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই ফামা কান আলাকুম আলাইনা মিন ফাদল আমাদের উপর তোমরা পরবর্তী তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই অর্থাৎ আমাদের পরে এসে তোমরা আমাদের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে চাইলে নিজেদেরকে সাবধান করতে পারতে আমাদেরকে অনুসরণ না করে বরং সত্যকেই অনুসরণ করতে পারতে কিন্তু সেই সুযোগ থাকা সত্ত্বেও আমাদের দৃষ্টান্ত ইতিহাস ঘটনা এগুলো চোখের সামনে থাকা সত্ত্বেও তোমরা বিভ্রান্তিকে অনুসরণ করেছ বাপ দাদা পূর্বসূরি তাদের মিথ্যা পথকেই অনুসরণ করেছ সুতরাং সেই পরবর্তীদেরকে উদ্দেশ্য করে পূর্ববর্তী লোকেরা বলছে যে পরে আসার কারণে আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই সুতরাং তোমরাও তোমাদের কাজের যে শাস্তি সেটাকে গ্রহণ করো পরবর্তী আয়তে আল্লাহ সুহামতাল্লাহ যারা পাপি অবাধ্য গুনাহগার তাদের রুহের যে সফর সেই রুহকে যখন আসমানে নিয়ে যাওয়া হয় মৃত্যুর ফেরেস্তা মালাকুল মাউদ যখন সেটাকে ঊর্ধ্ব আসমানে নিয়ে যান সেই অবস্থায় আসমানের দরজাগুলো পাপি বান্দা গুনাহাগার বান্দা কিংবা কাফেরদের জন্য খোলা হয় না বরং সেখান থেকে প্রত্যাখ্যাত হয়ে সেই রুহকে জমিনের নিচে একটি স্থানে নিক্ষেপ করা হয় সিজিনে নিক্ষেপ করা হয় সেই প্রসঙ্গে আলোচনা করেছেন তিনি বলছেন إِنَّ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ أَبْوَابُ السَّمَاءِ وَلَا يَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّىٰ يَلِجَ الْجَمَلُ فِي سَمِّ الْخِيَاطِ وَكَذَٰلِكَ نَجْزِي الْمُجْرِمِينَ যারা আমার নিদর্শনগুলোকে আমার আয়াতগুলোকে অস্বীকার করে প্রত্যাখ্যান করে এবং সেইগুলো সম্পর্কে বড়াই করে অহংকার করে তাদের জন্য আসমানের দরজাগুলো উন্মুক্ত করা হবে না লা তুফাত্তাহু লাহুম আবুসামা এবং তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সূচের ছিদ্র পথে উট প্রবেশ করে আল্লাহ সুবাহতাল এখানে একটি উদাহরণ উপমা বা দৃষ্টান্ত পেশ করে বলেছেন এইরকম অবাধ্য পাপি বান্দারা তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং এটা এতটাই অসম্ভব যেভাবে একটি সুইয়ের ছিদ্র পথ দিয়ে উটের মতো একটি বিশাল আকারের প্রাণী তার প্রবেশ করা অসম্ভব আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না ওলা ইয়াদ খুলুল জান্নাতা হাত্তা জাল জামালু ফি সাম খিয়াত যতক্ষণ না সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত অর্থাৎ কসমিন কালেও তারা জান্নাতে দাখিল হতে পারবে না আল্লাহ সুহামতাল্লাহ বলছেন ওয়াকাজালিকা নাজিজিল মুজরিমিন এভাবেই আমি অপরাধীদেরকে তাদের বদলা এবং জাজা প্রতিফল প্রদান করব তাদের যে শাস্তি সেই প্রসঙ্গে বর্ণনা করে আল্লাহ সুহামতাল্লাহ বলছেন لهم من جهنم مهاد ومن فوقهم غواش وكذلك نجزي الظالمين তাদের বিছানা তাদের শয্যা হবে আগুনের এবং তাদের উপরের যে আচ্ছাদন সেটাও হবে আগুনের এভাবেই আমি জালিমদেরকে প্রতিফল প্রদান করব এর পরের দুটি আয়াতে আল্লাহ সুবহানাহু জান্নাতবাসীদের অবস্থাকে আমাদের সামনে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 হাদানা লিহাজা সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে পথ দেখিয়েছেন আল্লাহ যদি আমাদেরকে পথ না দেখাতেন তাহলে আমরা কখনোই পথ পেতাম না এবং তারা আরও বলবে আমাদের রবের কাছ থেকে আসা সেই রাসুলরা তারা তো সত্য বাণী নিয়ে এসেছিল সেই অবস্থায় জান্নাতি ব্যক্তি তাদেরকে সম্বোধন করে বলা হবে তোমরা যা করতে তার বদলা হিসেবে তোমাদেরকে এই জান্নাতের উত্তরাধিকারী করা হয়েছে আল্লাহ সুবাহতাল্লাহ এখানে বলেছেন যে তাদেরকে জান্নাতের ওয়ারিশ বা উত্তরাধিকারী করা হয়েছে উরিস তুমোহা বিমা কুন্তুম তা আমালুন তোমরা যা করতে তার বদলা হিসেবে তোমাদেরকে এই জান্নাতের উত্তরাধিকারী করা হয়েছে আদম আলাইসাল্লাম এবং তার স্ত্রী তারা জান্নাতে ছিলেন আমরা তাদের সন্তান সুতরাং আদমের সন্তানরা যখন তারা আবারও জান্নাতে দাখিল হলো সেই অবস্থায় আল্লাহ সুবাহতাল্লাহ তাদেরকে এভাবেই বলছেন যে তোমরা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 বলবে যে আমাদের রব আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটাকে তো আমরা সত্য হিসেবেই পেয়েছি তোমাদের রব তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটাকে কি তোমরা সত্য হিসেবে পেয়েছ জাহান্নামের অধিবাসীরা তারা বলবে কলু না আম হ্যাঁ আমরা সেটাকে সত্য হিসেবে পেয়েছি فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين এরপর একজন ঘোষণাকারী তাদের মধ্যে ঘোষণা প্রদান করবেন এবং বলবেন লাআনাতুল্লাহি আলা জালিমিন জালিমদের উপরে সীমা লঙ্ঘনকারীদের উপর আল্লাহর লানত আল্লাহর অভিশাপ الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة كافرون তাদের উপরে আল্লাহর লানত আল্লাহর অভিশাপ যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করত যারা আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করত এবং সেই পথে বক্রতা তালাশ করত এবং এই সমস্ত লোকেরাই তো আখিরাত সম্পর্কে অবিশ্বাসী প্রত্যাখ্যানকারী এরপর আল্লাহ সুহামতাল্লাহ এখানে আরফবাসীদের বর্ণনা প্রদান করেছেন আল্লাহ সুহামতাল্লাহ বলছেন অবাইনা হুমা হিজাব তাদের উভয়ের মধ্যে থাকবে একটি ব্যবধান পার্থক্য বা পর্দা এবং আরফে কিছু লোক থাকবেন ও আলাল আরাফি রিজা আলুন কিছু মানুষ থাকবেন আরাফের উপরে সেই উঁচু স্থান প্রাচীরের মধ্যে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী যে প্রাচীর আরাফ সেখানে কিছু মানুষ থাকবেন যারা প্রত্যেককে তাদের লক্ষণের মাধ্যমে চিনতে পারবেন অর্থাৎ আরাফের অধিবাসীরা তারা যখন জান্নাতবাসী তাদের দিকে তাকাবেন কিংবা জাহান্নামের অধিবাসী তাদের দিকে তাকাবেন সেই অবস্থায় তারা তাদেরকে তাদের লক্ষণের মাধ্যমে চিনতে পারবেন অর্থাৎ দুনিয়াতে তারা যে সমস্ত ব্যক্তিদেরকে দেখে এসেছিলেন তাদেরকেও আজকে জান্নাতবাসী হয়েছে কিংবা কেউ জাহান্নামবাসী হয়েছে আরাফবাসী তাদের উভয়কেই লক্ষণের মাধ্যমে চিনতে পারবেন এবং সেই আরাফের বাসিন্দারা তারা জান্নাতের অধিবাসীদেরকে সম্বোধন করে তারা বলবেন সালামুন আলাইকুম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক আল্লাহ সুবাহতালা বলছেন লাম ইয়াদ খুলুহা ওয়াহুম ইয়াতমাউন সে আরফবাসীরা তারা তখনও জান্নাতে প্রবেশ করতে পারেনি কিন্তু তারা আশা রাখে তারা ইচ্ছা করে আকাঙ্ক্ষা করে যে তারাও জান্নাতে দাখিল হয়ে যাবে وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون এরপর আল্লাহ সুবহানাহু তাদের দৃষ্টিকে আরফবাসীদের দৃষ্টিকে জাহান্নামের অধিবাসীদের প্রতি ঘুরিয়ে দিবেন আল্লাহ সুবহানাহু বলছেন وَإِذَا صُرِفَتْ أَبْصَارُهُمْ تِلْقَاءَ أَصْحَابِ النَّارِ قَالُوا رَبَّنَا لَا تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ যখন তাদের দৃষ্টি আগুনের অধিবাসীদের প্রতি ফিরিয়ে দেওয়া হবে তখন তারা আল্লাহর কাছে দোয়া করে বলতে থাকবেন কলু রব্বানা লাজ আলনা মা আল কৌমিজ আলিমিন হে আমাদের রব এইরকম সীমালঙ্ঘনকারী ব্যক্তিদের সঙ্গে তাদের সাথী তুমি আমাদেরকে বানিও না আমাদেরকে জালেমদের সঙ্গী করো না أَصْحَابُ الْأَعْرَافِ رِجَالًا يَعْرِفُونَهُم بِسِيمَاهُمْ قَالُوا قَالُوا مَا أَغْنَىٰ عَنكُمْ جَمْعُكُمْ وَمَا كُنتُمْ تَسْتَكْبِرُونَ আরহবাসীরা সেই জাহান্নামী ব্যক্তিদের মধ্যে যাদেরকে তাদের লক্ষণের মাধ্যমে চিনতে পারবে তাদেরকে উদ্দেশ্য করে সম্বোধন করে বলবে তোমাদের সেই দলবল তোমাদের লোকজন এবং তোমাদের বড়াই বরত্ব অহংকার এগুলো তো আজ কোনো কাজেই আসলো না এরপরের আয়তে আল্লাহ সুবাহতাল্লাহ সেই দৃশ্য বর্ণনা করেছেন যখন কিনা তিনি নিজের অনুগ্রহের মাধ্যমে আল্লাহ সুবাহতাল্লাহ নিজের দয়ার মাধ্যমে সেই আরফবাসীদেরকে জান্নাতে দাখিল করে দেবেন আরফবাসীরা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত জান্নাত এবং জাহান্নাম উভয়ের মধ্যবর্তী স্থানে আটকে থাকবেন কারণ তাদের পাপ এবং পুণ্য সমান সমান হবে সেই অবস্থায় শুধুমাত্র আল্লাহর অনুগ্রহের মাধ্যমেই তারা জান্নাতে দাখিল হতে পারবেন এবং তাদেরকে বলা হবে লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহসানুন তোমাদের জন্য কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত চিন্তিত পেরেশানও হবে না الذين أقسمتم لا ينالهم الله برحمه ادخلوا الجنة لا خوف عليكم ولا أنتم تحزنون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইহারাই কি তাহারা এই সমস্ত লোকেরাই কি তারা যাদেরকে উদ্দেশ্য করে তোমরা শপথ করে বলতে যে আল্লাহ এদের প্রতি কখনোই দয়া প্রদর্শন করবেন না অনুগ্রহ প্রদর্শন করবেন না আল্লাহ সুহামতাল্লাহ বলছেন বরং তাদেরকে বলা হবে উদখুলুল জান্নাতা লা আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন তোমরা জান্নাতে প্রবেশ করো জান্নাতে দাখিল হয়ে যাও তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত চিন্তিত পেরেশান হবে না এভাবে আরাফের অধিবাসীরা তারা জান্নাতে দাখিল হয়ে যাবেন এবং এর পরের আয়াতগুলোতে আল্লাহ সুবাহতাল্লাহ জাহান্নামবাসীদের আফসোস অনুশোচনা এবং জান্নাতবাসীদেরকে ডেকে তারা যে বিষয়গুলো চাইবে সেগুলোর বর্ণনা প্রদান করেছেন ونادى أصحاب النار أصحاب الجنة أن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 কিছু আমাদেরকে দাও জান্নাতের বাসিন্দারা তারা বলবেন তারা বলবেন কলু ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন নিশ্চয়ই আল্লাহ উভয় বিষয়কেই হারাম করেছেন নিষিদ্ধ করেছেন কাফেরদের জন্য الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون এবং আল্লাহ সুবহানাহু তিনি আরো বলছেন যারা কিনা তাদের দিনকে খেল তামাশার বিষয় হিসেবে গ্রহণ করেছিল ক্রীড়া কৌতুকের বিষয় হিসেবে গ্রহণ করেছিল এবং দুনিয়ার জীবন পার্থিব জীবন যাদেরকে প্রতারিত করেছিল আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন সুতরাং আজ আমি তাদেরকে ভুলে যাব বিস্মৃত হব যেভাবে তারা তাদের এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিল এবং যেভাবে তারা আমার আয়াতগুলোকে নিদর্শনগুলোকে অস্বীকার করেছিল এবং এরপর পরবর্তী দুইটি আয়াতের মাধ্যমে এই রুকু সমাপ্ত হয়েছে সেখানে আল্লাহ সুবাহতাল্লাহ তিনি বলছেন وَلَقَدْ جِئْنَاهُم بِكِتَابٍ فَصَّلْنَاهُ عَلَىٰ عِلْمٍ هُدًى وَرَحْمَةً لِّقَوْمٍ يُؤْمِنُونَ অবশ্যই আমি তাদের কাছে পৌঁছিয়েছিলাম এমন এক কিতাব যা পূর্ণ জ্ঞান দ্বারা বিশদ ব্যাখ্যা করেছিলাম এবং যা ছিল মুমিন সম্প্রদায়ের জন্য পথনির্দেশ এবং দয়া هل ينظرون إلا تأويله يوم يأتي تأويله এরপর আল্লাহ সুহামতাল্লাহ তিনি বলছেন তবে কি তারা শুধুমাত্র সেই পরিণামের অপেক্ষায় রয়েছে যেই দিন উহার পরিণাম প্রকাশ পাবে এবং সেই দিন যারা পূর্বে উহার কথা ভুলে গিয়েছিল অর্থাৎ সেই দিনের কথা বিচারের কথা আল্লাহ সুহামতাল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া হিসাব নিকাশ এবং পাপপুণ্য উভয়ের প্রতিফল লাভ করা এই বিষয়গুলোর কথা যারা ভুলে গিয়েছিল অর্থাৎ সেই সত্য প্রত্যাখ্যানকারী কাফিররা তাদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু বলছেন যে তবে কি তারা সেই দিনের অপেক্ষায় রয়েছে যখন তারা বলবে আফসোস করে তারা বলবে যে আমাদের রবের রাসূলগণ তারা তো সত্যবাণী নিয়ে এসেছিল يقول الذين نسوه من قبل قد جاءت আজ কি আমাদের জন্য এমন কোনো সুপারিশকারী আছে যে আমাদের জন্য সুপারিশ করতে পারে অনুরোধ করতে পারে কিংবা আমাদেরকে কি পুনরায় ফিরে যাওয়ার একটি সুযোগ প্রদান করা হবে যেন আমরা আগে যা করতাম দুনিয়াতে থাকা অবস্থায় তার থেকে ভিন্ন কিছু করতে পারি আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন তারা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে এবং তারা যে মিথ্যা রচনা করত সেই বিষয়গুলো তাদের কাছ থেকে উধাও হয়ে যাবে পলায়ন করবে অর্থাৎ তারা যে সমস্ত মিথ্যা মাবুদের উপাসনা করত সেগুলো তাদের কাছ থেকে আজ উধাও হয়ে গিয়েছে পলায়ন করেছে ওয়াদল্লা আনহুম মা কানু ইয়াফতারুন قد خسروا أنفسهم وضل عنهم এতক্ষণ পর্যন্ত আমরা সুরা আরাফে যে অংশ নিয়ে আমরা আলোচনা করছি সেই অংশের আয়াতগুলো এবং সেগুলো সরল তর্জমা আমরা শুনলাম এবারে সেই দৃশ্যগুলোর মধ্য থেকে কিছু দৃশ্য তার বিস্তারিত আলোচনার দিকে আমরা যাচ্ছি আমরা উল্লেখ করেছিলাম আল্লাহ আল্লাহ এখানে এমন একটি দৃশ্য উপস্থাপন করেছেন যেখানে তিনি বলছেন যে সেই সমস্ত পাপি এবং কাফের দিয়ে রুহ সেগুলোকে যখন মৃত্যুর পর ঊর্ধ্ব আসমানের দিকে নিয়ে যাওয়া হয় তাদের রুহগুলোর জন্য আসমানের দরজা খোলা হয় না বরং সেখান থেকে অপমানের সঙ্গে প্রত্যাখ্যাত হয়ে সেই রুহগুলোকে জমিনের নিচে অনেক নিচু একটি স্থানে নিক্ষেপ করে দেওয়া হয় এবং সেটা হচ্ছে সিজ্জিন আল্লাহ সুবাহতালা বলেছেন লা লাহুম আবু আবুসামা তাদের জন্য আসমানের দরজাগুলো কখনোই খোলা হবে না ওলা ইয়াদুখুলুল জান্নাতা হাত্তা ইয়ালিজ আল জামালু ফিসাম্মিল খিয়াত এবং তারা কখনো কশ্মিনকালেও তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সুয়ের ছিদ্র দিয়ে উটের মতো বড় আকারের একটি প্রাণী প্রবেশ করতে পারে অর্থাৎ এই উদাহরণের মাধ্যমে আল্লাহ সুবাহতাল্লাহ বুঝিয়েছেন এরকম একটি ঘটনা ঘটা যতটা অসম্ভব সেই রকম ব্যক্তিদের জন্য জান্নাতে প্রবেশ করা তার থেকেও বেশি অসম্ভব রাসুল্লাহ সাল্লাম তিনি একটি দীর্ঘ হাদিসে রুহের সেই সফর সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বর্ণনা প্রদান করেছেন তার মধ্য থেকে কিছু নির্বাচিত অংশ আমরা এখানে উল্লেখ করছি বারা ইবনে আজিব রাজিউল্লাহতালাহু তিনি বর্ণনা করেছেন যে তারা রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে একটি জানাজাকে অনুসরণ করে পথ চলছিলেন যখন তারা কবরের কাছে পৌঁছালেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম সেখানে বসে পড়লেন সাহাবি বারা রাজিউল্লাহতালাহু তিনি বলছেন যে আমরাও তার চতুর্দিকে বসে পড়লাম এবং সেখানে তারা সবাই চুপ করে বসেছিলেন নীরবতা অবলম্বন করছিলেন নীরব ছিলেন সাহাবি বর্ণনা করে বলছেন যে আমরা এমনভাবে নীরবতা অবলম্বন করছিলাম যেন মনে হচ্ছিল যে আমাদের মাথার উপরে পাখি বসে রয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই অবস্থায় তার হাতে একটি লাঠি ছিল এবং সেটা দিয়ে তিনি মাটিতে রেখা টানছিলেন দাগ টানছিলেন যখন কোনো একজন ব্যক্তি চিন্তাগ্রস্ত থাকেন কোনো কিছু নিয়ে গভীরভাবে চিন্তামগ্ন থাকেন তখন অনেক সময় আমরা দেখি যে তাকে দেখলেই বোঝা যায় সেই ব্যক্তি চিন্তায় নিমগ্ন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই অবস্থায় অর্থাৎ একটি জানাজাকে অনুসরণ করে তারা সেখানে আসলেন জানাজা হয়ে গিয়েছে তাকে কবরে সমাহিত করা হয়েছে রাসুদুল্লাহ সাল্লাহ আসলাম সাহাবিদেরকে নিয়ে নীরবে চুপচাপ বসেছিলেন তিনি চিন্তামগ্ন ছিলেন এবং মাটিতে সেই লাঠি দিয়ে দাগ টানছিলেন এরপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি নীরবতা ভাঙলেন তিনি মাথা উঠিয়ে সাহাবিদেরকে সম্বোধন করলেন এবং তিনবার এই কথাটি বললেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি কি বললেন তিনি বললেন কবরের আজাব থেকে আল্লাহর কাছে আশ্রয়ের প্রার্থনা করো কবরের আজাব থেকে আল্লাহর কাছে আশ্রয়ের প্রার্থনা করো কবরের আজাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো এরপর রসুল্লাহ সাল্লা সাল্লাম বিস্তারিত বর্ণনা প্রদান করলেন যখন একজন মুমিন ব্যক্তি দুনিয়া থেকে মৃত্যুবরণ করেন তার অবস্থা কেমন হয় এবং একজন কাফের যখন মৃত্যুবরণ করেন তার অবস্থা তার রুহের সেই সফর সেটা কেমন হয় মুমিন ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে আখিরাতের সফর শুরু করেন সেই অবস্থায় মুমিন ব্যক্তির রুহ কবচ করার জন্য জান্নাত থেকে ফেরেস্তারা অবতরণ করেন তারা জান্নাতের কাফন নিয়ে জান্নাতের উত্তম কাফন সেই কাপড় নিয়ে তারা মুমিন ব্যক্তির মাথার কাছে এসে বসে যান এবং সেই ফেরেস্তাদের কাছ থেকে জান্নাতের খুশবু ভেসে আসতে থাকে বিপরীতে যখন একজন কাফের ব্যক্তি একজন গুনাহাগার অবাধ্য ব্যক্তি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার সময় হয় সেই অবস্থায় খুবই ভয়ঙ্কর আকৃতি এবং চেহারা নিয়ে কৃষ্ণবর্ণের ফেরেস্তা মালাকুল মাউদ সেই আকৃতি নিয়ে তিনি সেখানে উপস্থিত হন এবং কাফের ব্যক্তির রুহ কবচ করার জন্য কোনো উত্তম কাফন সেই রকম কাপড় নিয়ে আসা হয় না বরং নিম্নমানের চট বা থলে নিয়ে সেখানে তিনি উপস্থিত হন এবং ভীতি আতঙ্ক সৃষ্টি করার জন্য সেই ফেরেস্তার আকৃতিকে বড় করে দেওয়া হয় সেই অবস্থায় মৃত্যুর ফেরেস্তা মালাকুল মাউদ সেই অবাধ্য রুহকে লক্ষ্য করে বলেন ওহে অপবিত্র আত্মা অপবিত্র রুহ তুই বেরিয়ে আয় আল্লাহর অসন্তুষ্টি এবং শাস্তির দিকে তোর যাত্রা আল্লাহর অসন্তুষ্টি এবং ক্রোধের দিকে যাত্রা সেই উদ্দেশ্যে তুই বেরিয়ে আয় তখন সেই পাপিবান্দার রুহ আতঙ্কে দেহের মধ্যে লুকিয়ে যাওয়ার চেষ্টা করে সে কিছুতেই বের হয়ে আসতে চায় না কিন্তু মৃত্যু ফেরেস্তা তাকে এমনভাবে টেনে বের করে নিয়ে আসেন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম তিনি উদাহরণ পেশ করে বলেছেন যে কোনো একটি পাত্রের মধ্যে যদি ভেজা তুলো থাকে সেই ভেজা তুলার মধ্যে যদি কাঁটাদার একটি গাছের ডাল ঢুকিয়ে দেওয়া হয় এবং যদি সেটাকে টান দেওয়া হয় তাহলে প্রত্যেকটি কাটার সঙ্গে সেই ডালের সঙ্গে ভেজা তুলোগুলো আটকে গিয়ে ছিঁড়ে বের হয়ে আসতে থাকবে রাসুল্লাহ সাল্লাহ সেই রকম উদাহরণ দিয়ে বুঝালেন যে লোহার পেরেককে যদি ভিজা চুলের মধ্য থেকে টেনে বের করে নিয়ে আসা হয় তাহলে সেটা যেভাবে সংশ্লিষ্ট বিষয়গুলোর সঙ্গে জড়িয়ে যাবে ছিঁড়ে বের হয়ে আসতে থাকবে সেই পাপি বান্দা কাফেরের রুহকে মৃত্যুর ফেরেস্তা সেভাবে টেনে হিচড়ে বের করে নিয়ে আসেন এবং সেটা বের হয়ে আসা মাত্রই চোখের পলকে সেই ফেরেস্তা সেই নিকৃষ্ট চটের মধ্যে সেটাকে জড়িয়ে নেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যে সেই অবাধ্য বান্দা পাপি বান্দা তার রুহ থেকে এত বাজে দুর্গন্ধ আসতে থাকে যেমন আসতে থাকে মৃত গলিত লাশ থেকে ফেরেস্তারা তখন সেই রুহকে নিয়ে ঊর্ধ্ব আসমানে সফর করতে শুরু করেন এবং যখনই তারা অপর আরেকটি ফেরেস্তাদের দলের কাছ দিয়ে যেতে শুরু করেন সে অবস্থায় অন্য দল তারা জিজ্ঞাসা করেন তারা জানতে চান যে এই এত অপবিত্র এই খবিস রুহ এটা কার জবাবে বলা হয় এটা হচ্ছে অমুকের পুত্র অমুক তার রুহ এভাবে যখন তারা আসমানের কাছে পৌঁছে যান তখন তারা আসমানে প্রবেশ করার জন্য অনুমতি প্রার্থনা করেন কিন্তু আসমানের যে ফেরেস্তারা তারা দরজা খুলেন না সুতরাং সেই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 সঙ্গে অংশীদার সাব্যস্ত করে শরিক করে তার অবস্থা এরকম যেন সে আসমান থেকে নিচে পড়ে গেল এবং সেই অবস্থায় যেন একটি পাখি এসে তাকে ছো মেরে নিয়ে গেল কিংবা বাতাস দূরে উড়িয়ে নিয়ে কোনো স্থানে নিক্ষেপ করল অর্থাৎ এরকম একজন ব্যক্তি তার কোনো ঠিকানা নেই তার কোনো পরিণতি নেই তার কোনো নির্দিষ্ট গন্তব্য নেই আসমান থেকে এমন অবস্থায় সে পড়ছে যখন কোনো একটি পাখি এসে তাকে ছো মেরে নিয়ে যাচ্ছে কিংবা কোনো একটি বাতাস এসে দমকা হাওয়ায় এসে তাকে উড়িয়ে দূরে কোনো এক অজানা স্থানে নিক্ষেপ করে নিয়ে যাচ্ছে এরকম একটি দৃষ্টান্ত দিয়ে আল্লাহ সুবাহতাল্লাহ বুঝিয়েছেন যে আল্লাহর সঙ্গে যারা অংশীদার সাব্যস্ত করে শির্ক করে তাদের পরিণতি এতটাই অসহায় এবং এতটাই অনির্দিষ্ট এভাবে যখন তার রুহকে আবার নিয়ে আসা হয় অর্থাৎ কবরের বর্ণনা দিয়ে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন কবরে সেই নিকৃষ্ট ব্যক্তির দেহে তার সেই রুহকে আবার ফিরিয়ে দেওয়া হয় তখন কবরে সেই দুজন ফেরেস্তা সওয়াল জবাবকারী তারা এসে উপস্থিত হন এবং তারা সেই তিনটি প্রশ্ন সম্পর্কে জানতে চান যে তোমার রবকে তোমার দিন কি এবং তোমার নবীকে সেই অবস্থায় অবাধ্য ব্যক্তি কাফের ব্যক্তি সে বলতে থাকে লা আদরি লা আদরি হায় আফসোস আমি তো জানি না আমি তো জানি না সেই অবস্থায় আসমান থেকে আওয়াজ ভেসে আসে তাকে উদ্দেশ্য করে বলা হয় যে এই ব্যক্তি সে মিথ্যা বলছে সুতরাং তার জন্য জাহান নামের বিছানা নিয়ে আসো জাহান্নামের দরজা তার জন্য খুলে দাও যেন সেই দরজার মাধ্যমে জাহান্নামের উত্তাপ এবং উত্তপ্ত হাওয়া এসে তার কাছে পৌঁছাতে পারে সেই অবস্থায় সেই কাফের ব্যক্তির জন্য কবর অত্যন্ত সংকীর্ণ হয়ে আসে এবং তাকে এমনভাবে চেপে ধরে যে তার এক পাশের হার অস্থি সেটা অন্য পাশের হারের সঙ্গে মিলিত হয়ে যায় এবং সেগুলো ভাঙতে শুরু করে শুধু তাই নয় কবরের আজাব যখন শুরু হয়ে যায় সেই অবস্থায় অতিরিক্ত আরেকটি শাস্তি এসে তার জন্য উপস্থিত হয় কবরে শায়িত সে আবাধ্য ব্যক্তি কাফের ব্যক্তি সে দেখতে পায় যে অত্যন্ত বিশ্রী এবং কদাকার ভয়ঙ্কর চেহারাযুক্ত একজন ব্যক্তি জঘন্য নিকৃষ্ট চেহারার একজন ব্যক্তি এসে সেখানে উপস্থিত হয়েছে এবং খুবই নিকৃষ্ট মানের দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত একটি কাপড় পরে সেখানে এসে হাজির হয়েছে এবং সে বলছে আমি তোমাকে তোমার দুর্ভাগ্যের মন্দ পরিণতির সংবাদ প্রদান করছি এবং এটা হচ্ছে সেই দিন যেই দিনের ওয়াদা তোমাকে দেওয়া হয়েছিল অর্থাৎ সেই বিচারের দিন সেই বিষয়গুলো সম্পর্কে তাকে সংবাদ প্রদান করা হয় কবরে সাহিত্য ব্যক্তি তখন জিজ্ঞাসা করে জানতে চায় যে তুমি কে সেই নিকৃষ্ট চেহারা এবং ময়লা দুর্গন্ধযুক্ত কাপড় পরিহিত ব্যক্তি সে বলে আমি তোমার মন্দ আমল তোমার দুষ্কর্ম তোমার মন্দ কাজ এই অবস্থায় সেই কাফের ব্যক্তি বলতে শুরু করে আল্লাহ যেন কোনো দিনই কেয়ামত সংগঠিত না করে কারণ সে বুঝতে পারে যদি কেয়ামত সংগঠিত হয় বিচারের দিনে তাকে আল্লাহ সামনে হিসাবের জন্য দাঁড়াতে হয় তাহলে তার পরিণতি হবে অত্যন্ত জঘন্য এবং সে জাহান নামে দাখিল হবে কাজে সে বলতে শুরু করে আল্লাহ যেন কোনো দিনই কেয়ামত সংগঠিত না করে এবারে আমরা যাচ্ছি পরবর্তী দৃশ্য বর্ণনা প্রসঙ্গে যেখানে আল্লাহ সুবাহতাল্লাহ বর্ণনা করেছেন ওয়ানাজা আনামা ফি রহিম মিন গিল্লিন আল্লাহ সুবাহতাল্লাহ জান্নাতি ব্যক্তিদের প্রসঙ্গে বলছেন যখন তাদেরকে জান্নাতে দাখিল করা হবে তার আগেই আল্লাহ সুবাহতাল্লাহ তাদের অন্তর থেকে সমস্ত রকমের ক্লেশ কষ্ট ঈর্ষা পারস্পরিক বিদ্বেষ এই যে মন্দ অনুভূতিগুলো এগুলোকে দূর করে দেবেন এবং এমন জান্নাতে তাদেরকে দাখিল করা হবে যেখানে নহর ঝর্ণা প্রবাহিত হচ্ছে সেই অবস্থায় তারা বলতে থাকবেন ওয়াকালুল হামদুলিল্লাহ হাদানা লিহাজা সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে পথ দেখিয়েছেন এবং আমাদেরকে জান্নাতে দাখিল করেছেন আল্লাহ যদি আমাদেরকে পথ না দেখাতেন তাহলে আমরা কখনোই পথ পেতাম না নিশ্চয়ই আমাদের কাছে যে রাসুলরা এসেছিলেন তারা সত্য বাণী নিয়ে এসেছিলেন সেই অবস্থায় জান্নাতি ব্যক্তিদেরকে সম্বোধন করে বলা হবে তোমরা যা করতে তার বদলা হিসেবে তার জাজা হিসেবে প্রতিফল হিসেবে তোমাদেরকে এই জান্নাতের উত্তরাধিকারী করা হলো এখানে সেই বিষয়টি আমরা স্মরণ করতে পারি যে জাহান্নামী ব্যক্তিরা যখন জাহান্নামী ব্যক্তিরা যখন একে অপরকে অনুসরণ করে পরবর্তীরা পূর্ববর্তীদেরকে অনুসরণ করেছে ফলাফলে তারা মিথ্যার পথ অনুসরণ করার কারণে জাহান্নামে দাখিল হয়েছে কিংবা যারা নিজেদেরকে দুর্বল মনে করত তারা তাদের মধ্যে থাকা নেতা সর্দার গোছের ব্যক্তিদেরকে দাম্ভিকদেরকে অনুসরণ করে জাহান নামে দাখিল হয়েছে তারা কি করবে তারা পরস্পর পরস্পরকে অভিশাপ অভিসম্পাত এগুলো প্রদান করতে থাকবে পরস্পর পরস্পরের বিরুদ্ধে দোয়া করে বলতে থাকবে যে বিপরীত দলের শাস্তি ইয়া আল্লাহ আপনি দ্বিগুণ করে দিন এবং তারা বলতে থাকবে যে তোমাদেরকে অনুসরণ করেই আমরা এই নিকৃষ্ট স্থানে নিক্ষিপ্ত হয়েছি কাজেই জাহান্নামী ব্যক্তিরা তাদের যে সামাজিক অবস্থান একে অন্যের সঙ্গে মিলেমিশে থাকা সেটা পারস্পরিক সাহচর্য আরও মানসিক কষ্টের কারণ হয়ে যাবে অপরদিকে জান্নাতি ব্যক্তিরা তাদের ক্ষেত্রে আল্লাহ সুফাহতাল্লাহ বলছেন যে আল্লাহ তাদের অন্তর থেকে জান্নাতে দাখিল করার আগেই সমস্ত কষ্টকর অনুভূতি ঈর্ষা বিদ্বেষ হিংসা এগুলোকে দূর করে দিবেন সুতরাং জান্নাতি ব্যক্তিরা পারস্পরিক সাহচর্য লাভ করার মাধ্যমে আরও আনন্দ এবং সুখের অনুভূতি তারা লাভ করবেন জান্নাতে প্রবেশ করার পূর্বে আরেকটি ব্রিজ বা সেতু স্থাপন করা হবে হাদিসে যার নাম উল্লেখ করা হয়েছে আলকান্তরা এভাবে পুলসিরাত সম্পর্কে আমরা জানি তুলসিরাতের পরবর্তী আরেকটি সেতু বা ব্রিজ স্থাপন করা হবে এটা হচ্ছে ঠিক জান্নাতের গেটের সামনে আবু সাঈদ আল খুদ্রি রাজিয়াল্লাহ তাল আনহু তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছ থেকে বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন যখন মুমিনরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে তখন জান্নাত এবং জাহান্নামের মাঝখানের যে পথ সেই পথে তারা আবদ্ধ থাকবে দুনিয়াতে অবস্থানকালে তাদের পারস্পরিক জুলুমের শাস্তিস্বরূপ তাদেরকে সেখানে আবদ্ধ করে রাখা হবে এরপর যখন তাদের পাপ মোচন এবং বিশুদ্ধিকরণ পর্ব সমাপ্ত হবে সেই অবস্থায় তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি প্রদান করা হবে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি বলছেন যার হাতে আমার জীবন তার কসম করে বলছি তোমাদের যে কেউ দুনিয়ার জীবনে যেভাবে সুখে শান্তিতে নিজের ঘরে বাস করতে তার থেকে বহুগুণ সুখময় মুক্ত এবং প্রশস্ত নিবাস প্রশস্ত বাসস্থান তারা জান্নাতে লাভ করবে আল্লাহ বলেছেন আনা আমি তাদের অন্তর থেকে ঈর্ষা এবং হিংসা বিদ্বেষ দূর করে দেব জান্নাতি ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করার আগেই আল্লাহ সুবাহতাল্লাহ তাদের অন্তর থেকে সমস্ত হিংসা বিদ্বেষকে দূর করে দেবেন জান্নাতি ব্যক্তিরা যখন তারা দুনিয়াতে ছিল সেই ক্ষেত্রে একে অন্যের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে ভুলভ্রান্তি হয়ে যাওয়া স্বাভাবিক ফলে হয়তো কেউ কারো উপরে ছোট কিংবা বড় কোনো বিষয়ে অন্যায় করেছে কিংবা সীমা লঙ্ঘন করেছে এবং কোনো বিষয়ে যদি কোনো ব্যক্তি আমাদের উপর অন্যায় করে থাকে যদি আমরা তাদেরকে ক্ষমা করেও দেই এরপরেও সেই কষ্টের কিছু অনুভূতি আমাদের অন্তরে থেকে যায় আল্লাহ সুবাহতাল্লাহ এই ধরনের অনুভূতিগুলোকেও জান্নাতি ব্যক্তির অন্তর থেকে দূর করে দেবেন অর্থাৎ জান্নাতে প্রবেশ করার আগে সেই সেতু বা পুলে অবস্থানকালে তাদের সবার অন্তর থেকেই সেই রকম অনুভূতিগুলোকে দূর করে দেওয়া হবে এবং এটাই হচ্ছে সেই বিশুদ্ধিকরণ পর্ব এভাবে সম্পূর্ণরূপে সমস্ত দিক থেকে পরিপূর্ণভাবে বিশুদ্ধ অন্তরের অধিকারী হয়ে তারা পরস্পর জান্নাতে প্রবেশের অনুমতি লাভ করবেন কাজেই সেখানে প্রবেশ করা এবং তাদের সেই সামাজিক জীবন সেটা কতই না সুখময় এবং প্রশান্তির হবে এবং এই যে আয়াত যেখানে আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন ওয়ানাজা আনামা ফি সুদুর হিমিন গিল্লিন আমি তাদের অন্তর থেকে হিংসা ক্লেশ ঈর্ষা এগুলোকে দূর করে দেব এবং তারা প্রবেশ করবে এমন একটি স্থানে তাজিরি মিন তাহাতি হিমুল আনহার যেখানে তাদের পাদদেশে সেই জান্নাতে তার তলদেশ দিয়ে নদী বা নহর প্রবাহিত হতে থাকবে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে আয়াতের এই অংশের ব্যাখ্যায় সুদ্দি রাহিমাউল্লাহ তিনি বলেছেন যে জান্নাতবাসী যখন জান্নাতের দিকে তাকে পরিচালিত করা হবে সেই দিকে সে যেতে থাকবে এবং জান্নাতের দরজার কাছে উপস্থিত হয়ে সে একটি বৃক্ষ দেখতে পাবে সেই বৃক্ষর নিচে গাছের যেখানে শেকড় সেই মূল দেশে বা পাদদেশে সেখানে দুইটি ঝর্ণা বা নহর প্রবাহিত হচ্ছে এটা সে দেখতে পাবে একটি ঝর্ণা থেকে জান্নাতে প্রবেশকালীন সময়ে সেই ব্যক্তিরা সেখান থেকে তারা পানি পান করবে এবং সঙ্গে সঙ্গে তাদের অন্তরের সমস্ত গ্লানি হিংসা এবং ক্লেশ বা যত রকমের কষ্টকর অনুভূতি যেগুলো মানুষের অন্তরে জমা থাকে সেগুলো চিরদিনের জন্য দূর হয়ে যাবে এবং এটাই হচ্ছে সেই সারাবান তহুরা বা পবিত্র পানীয় দ্বিতীয় ঝর্ণা অপর ঝর্ণাটিতে তারা ডুব দিবেন এবং সেখানে গিয়ে তারা গোসল করবেন সঙ্গে সঙ্গে এমন জৌলুসপূর্ণ যৌবনের অধিকারী তারা হবেন যে কখনো তারা আর ক্লান্ত কিংবা রুগ্ন হবেন না সুতরাং সেই দ্বিতীয় ঝর্ণা সেই নহরে গোসল করার পর তারা সজীবতা প্রফুল্লতা লাভ করবেন কখনোই কোনো ক্লান্তি বা ক্লেশ তাদেরকে স্পর্শ করবে না এরপর সেই লোকেরা তারা দলে দলে জান্নাতের দিকে রওনা হয়ে যাবেন ওয়াসিকাল্লাজিনাত্তাকাউ রব্বাহুম ইলাল জান্নাতি জুমারা যখন কিনা সেই লোকেদেরকে যারা তাদের রবকে ভয় করেছে তাকোয়া অবলম্বন করেছে পরহেজগারি অবলম্বন করেছে গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে পরবর্তী দৃশ্যে আমরা সেই প্রসঙ্গে এখন আলোচনা করতে যাচ্ছি আরফবাসী জান্নাতবাসী এবং জাহান্নামবাসী তাদের পারস্পরিক কথাবার্তা সেই বিষয়ের বিবরণ আরাফের অধিবাসী অর্থাৎ যাদের পাপ এবং পুণ্য সমপরিমাণ হয়ে গিয়েছে ফলে তারা জান্নাত এবং জাহান্নাম উভয়ের মধ্যবর্তী সেই উঁচু স্থানে সেই প্রাচীরের উপরে যে স্থানটি সেখানে তারা আটকে থাকবেন এরকম একটি অবস্থায় তারা যে বিষয়গুলো দেখবেন এবং যা তারা বলবেন তার বর্ণনা আল্লাহ সুবাহতাল্লাহ এখানে উল্লেখ করেছেন অনুরূপ আরেকটি বর্ণনা আমরা দেখতে পাই সুরা সফাত সেখানে আল্লাহ সুবাহতাল্লাহ উল্লেখ করেছেন যা আমরা সামনের দিকে পরবর্তীতে যখন সুরা সফাতের আলোচনা আসবে সেখানে আমরা আলোচনা করব তবে এখানে প্রসঙ্গত এতটুকু আমরা উল্লেখ করতে পারি যে সেই ক্ষেত্রে একজন মুমিন ব্যক্তি সেই বিষয়গুলোকে স্মরণ করবেন সেই মুমিন ব্যক্তি তিনি জান্নাতে দাখিল হয়ে যাবেন জান্নাতে দাখিল হওয়ার পর বিগত দিন দুনিয়ার দিনের কথাগুলোকে তিনি স্মরণ করবেন এবং তখন তার মনে পড়বে যে দুনিয়াতে অবস্থানকালে তার একজন অমুসলিম কাফের সাথী ছিল সেই অমুসলিম সাথীটি তাকে বিভিন্ন কাজে প্ররোচিত করত বা বিভ্রান্ত করার চেষ্টা করত পরবর্তীতে জান্নাতে দাখিল হওয়ার পর সেই ইমানদার ব্যক্তি যখন সেই কথাগুলো স্মরণ করবেন তখন তিনি দুনিয়াতে থাকা সেই কাফের কিংবা অমুসলিম সাথীর কথা স্মরণ করে তার পরিণতি জানতে আগ্রহী হবেন তখন সেই মুমিন ব্যক্তি জাহান্নামের দিকে উকি মারবেন এবং সেখানে উকি মেরে সে দেখতে পাবে সেই কাফের ব্যক্তি সে শাস্তিতে সেই শাস্তিতে আবদ্ধ হয়ে আছে সেই অবস্থায় সেই ব্যক্তি বলবেন আল্লাহর কসম তুমি তো আমাকেও প্রায় ধ্বংস করে দিয়েছিলে যদি না আমার রবের অনুগ্রহ আমার উপর থাকত সেই ক্ষেত্রে আমিও তোমার মতো শাস্তিপ্রাপ্তদের মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে যেতাম একই রকমভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরববাসীরা তারা একদিকে জান্নাতের বাসিন্দা তাদের দিকে তাকিয়ে তারা বলছে সালাম আলাইকুম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এবং তারা নিজেরাও আশা প্রকাশ করতে থাকবে আকাঙ্ক্ষা পোষণ করতে থাকবে যে এখন না হোক কিন্তু পরে আমরা ঠিকই তোমাদের সাথে মিলিত হব জান্নাতের অধিবাসী তোমাদের মধ্যে আমরাও দাখিল হয়ে যাব যে প্রসঙ্গে আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন লামিয়াদ খুলুহা তখনও তারা জান্নাতে প্রবেশ করেনি সে আরববাসীরা কিন্তু তারা আশা রাখে যে তারা জান্নাতে দাখিল হবে ওয়াহুম ইয়াত মাউন এরপর যখন তারা আগুনের অধিবাসী জাহান্নামবাসীদের দিকে তাকাবে তখন তারা সেই দৃশ্য শাস্তিগুলো দেখে শিউরে উঠবে এবং আল্লাহর দিকে উদ্দেশ্য করে দোয়া করে বলতে থাকবে রব্বানা আল্লাহ তাজ আলনা মা আল ইমিন হে আমাদের রব এই জালিমদের সঙ্গী তুমি আমাদেরকে করো না এবং আরফবাসীরা দুনিয়াতে থাকা সেই লোকেরা যারা কিনা এখন জাহান্নামে দাখিল হয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলতে থাকবে তোমাদের সেই দলবল তোমাদের অহংকার কিছুই তো কোনো কাজে আসলো না আরফবাসীদের অবস্থা বর্ণনা প্রসঙ্গে আমরা দেখতে পাই আব্দুল ইবনে মুবারক উল্লাহ তিনি ইবনে মাসউদ রাজিউল্লাহ তাল্লাহু থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন যে কিয়ামতের দিন যখন মানুষের হিসাব নিকাশ নেওয়া হবে যাদের নেকির পাল্লা বা পাপের থেকে পুণ্য বেশি হবে তারা তো জান্নাতে দাখিল হয়ে যাবে অপরদিকে যাদের পুণ্য থেকে পাপ বেশি হবে তারা জাহান নামে দাখিল হবে তখন তিনি সেই আয়াতটি তিলওয়াত করলেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية যার নেকির পাল্লা ভারী হবে সে লাভ করবে আরামায়েশে পূর্ণ সন্তুষ্টজনক সন্তোষজনক জীবন কিন্তু যার পাল্লা হালকা হবে নেকির পাল্লা হালকা হবে তার বাসস্থান হচ্ছে আগুন দোজক হাবিয়া এরপর তিনি বলছেন যে নেকির পাল্লা তো একটি দানার কারণেও ভারী হয়ে যেতে পারে কিংবা হালকা হয়ে যেতে পারে এরপর তিনি বলছেন আর যাদের পাপ এবং পুণ্য সমপরিমাণ হবে তারাই হচ্ছে সেই আরাফবাসী যারা সেই প্রাচীর বা পুলের উপরে অপেক্ষমান অবস্থায় থাকবে সেখানে তারা আটকে পড়বে তারা সেই স্থান থেকে জান্নাতবাসী এবং জাহান্নামবাসী উভয় দলকেই দেখতে পারবে যখন তারা জান্নাতবাসীদের দিকে তাকাবে তাদের দিকে দৃষ্টি পড়বে তখন তারা তাদেরকে উদ্দেশ্য করে অভিবাদন জানাবে সম্বোধন করবে সালাম জানাবে সালামুন আলাইকুম আর যখন তাদের দৃষ্টি পড়বে সেই জাহান্নামের অধিবাসীদের উপরে আগুনের অধিবাসীদের উপর তখন তারা শিউরে উঠবে তারা আল্লাহর কাছে দোয়া করে বলবেন রব্বানা আল্লাহ তাজা আলনা মা আল কাউমিজ আলিমিন হে আমাদের রব আপনি আমাদেরকে এই জালেমদের সাথী বানিয়েন না এবং তারা বলবে যে জালিমদের সেই ঠিকানা সেই আবাসস্থল থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি ইবনে মাসুদ রাহু তিনি আরও বর্ণনা করে বলছেন যারা নেককার ব্যক্তি পুণ্যবান ব্যক্তি তাদেরকে পুলসিরাতের উপর যখন তারা অতিক্রম করতে থাকবেন তাদেরকে নূর প্রদান করা হবে আলো প্রদান করা হবে সেই আলো তাদের সামনে ডানে বামে সমস্ত দিকে যত দিকে তারা পথ চলতে থাকবেন সকল দিকে আলো থাকবে এই আলো এই উম্মতের প্রত্যেক ব্যক্তি এবং সমস্ত দল বা গোষ্ঠীকেও প্রদান করা হবে কিন্তু যখন পুলসিরাতের কাছে লোকেরা পৌঁছে যাবে সেই অবস্থায় শুধুমাত্র খাঁটি ইমানদার ব্যক্তি যারা তাদের আলো বজায় থাকবে এবং মুনাফিক যারা তাদের আলো উধাও হয়ে যাবে তারা অন্ধকারে আটকে যাবে ইমানদার বা মুমিন যারা তারা সামনের দিকে থাকবেন এবং তাদের পেছনে পেছনে মুনাফিকরাও আসতে থাকবে ইমানদার ব্যক্তিরা দেখবেন যে মুনাফিক ব্যক্তি যারা তাদের কাছ থেকে আলো ছিনিয়ে নেওয়া হয়েছে তারা অন্ধকারে আটকে গিয়েছে সে অবস্থায় জান্নাতি ব্যক্তিরা ইমানদার ব্যক্তিরা মুনাফিকদের পরিণাম দেখে ভয়ে আটকে উঠবেন এবং আল্লাহকে উদ্দেশ্য করে আল্লাহ সুবাহতাল্লার কাছে দোয়া করে বলবেন হে আমাদের রব আমাদেরকে এই নূর সার্বক্ষণিক প্রদান করো সব সময়ের জন্য এটাকে বজায় রাখো সেই অবস্থায় যারা আরাফবাসী তাদের নূর প্রত্যাহার করা হবে না আল্লাহ সুবাহতাল্লাহ তাদের সম্পর্কে বলেছেন লাম ইয়াদুখুলুহা ওয়াহুম ইয়াতুমা উন তারা জান্নাতে প্রবেশ করেনি তবে তারাও আশা রাখে আকাঙ্ক্ষা পোষণ করে যে তারা জান্নাতে দাখিল হতে পারবে সেই অবস্থায় আরাফের অধিবাসী যারা তারা সেই প্রাচীরের উপরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে সেই প্রাচীর সেখানে তারা আটকে থাকবেন এবং এই পরিস্থিতি সম্পর্কে আল্লাহ সুহামতাল্লাহ সুরাহাদিদ সেখানে আলোচনা করে বলেছেন يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب সেই দিন মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীরা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলবে যে তোমরা একটু থামো আমাদের জন্য যাতে তোমাদের আলোর কিছু অংশ আমরা গ্রহণ করতে পারি মুমিনরা মুনাফিকদের উদ্দেশ্য করে বলবেন যে তোমরা পেছনের দিকে ফিরে যাও এবং পিছনের দিকে তালাশ করো আলোর সন্ধান করো এরপর আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন এই অবস্থায় উভয়ের মাঝে একটি প্রাচীর স্থাপন করা হবে যাতে একটি দরজাও থাকবে তার ভেতরের অংশে থাকবে রহমত এবং বাইরের অংশে থাকবে শাস্তি এবং তাফসিরে এই প্রাচীর সম্পর্কেই বলা হয়েছে যে এটাই হচ্ছে আরাফ এবং এই সুরাতে আল্লাহ বলেছেন ওয়াবাইনা হুমা হিজাব তাদের উভয়ের মধ্যে থাকবে ব্যবধান পর্দা বা পার্থক্য ও আলাল আরাফি রিজা আলুন এবং সেই আরাফের উপরে থাকবেন কিছু মানুষ ইবনে মাসুদ রাজিউল্লাহু তিনি বলছেন যে নিশ্চয়ই কোনো একজন বান্দা যখন একটি নেক আমল করে একটি নেক আমল করে তার নামে দশটি নেকি লেখা হয়ে থাকে আর যখন সে একটি গুনাহ করে একটি পাপ করে তখন একটি পাপের বেশি লেখা হয় না এরপর তিনি বলছেন কাজেই যেই ব্যক্তির দশকের উপরে একক বিজয়ী হয়ে গেল দশটি দশটি করে সে নেকি প্রত্যেক কাজের বিনিময়ে পাচ্ছে আর গুনাহ করলে একটি লেখা হচ্ছে এর পরেও যেই ব্যক্তির দর্শকের উপরে তার একক অর্থাৎ গুনাহগুলো বিজয়ী হয়ে গেল সে নিশ্চিত ধ্বংস হলো ইবনে আব্বাস রাজিউল্লাহ থেকে ইমাম ইবনে জারির রাহিমাউল্লাহ তিনি এই বর্ণনাটি উপস্থাপন করেছেন তিনি বলছেন আরাফ হচ্ছে জান্নাত এবং জাহান্নাম উভয়ের মাঝখানে সেই প্রাচীর বা দেয়াল এবং সেখানে যারা আটকে থাকবে তারাই হচ্ছে আরাফবাসী আল্লাহ সুবাহতাল্লাহ যখন তাদেরকে ক্ষমা করে দেবেন অর্থাৎ শেষ পর্যন্ত আল্লাহ সুবাহতাল্লাহ তার নিজের দয়া এবং অনুগ্রহের মাধ্যমে নেকি এবং বদি পাপ এবং পুণ্য সমপরিমাণ হয়ে আটকে থাকার পরেও সে আরববাসীদেরকে জান্নাতে দাখিল করে দেবেন সে অবস্থা বর্ণনা করে বলা হচ্ছে আল্লাহ যখন তাদেরকে ক্ষমা করবেন সেই আরববাসীরা তারা একটি নহর বা ঝর্ণার কাছে গিয়ে উপস্থিত হবে এবং এটাই হচ্ছে সেই নহর যার নাম অন্য আরেকটি হাদিসে রাসুল্লাহ সাল্লাম তিনি জানিয়েছেন সেটা হচ্ছে নহরে হায়াত বা সঞ্জীবনী ঝর্ণা সেই ঝর্ণা বা নহর বা নদী তার যে কিনারাগুলো সেগুলো স্বর্ণের পাত দ্বারা বাধাই করা থাকবে এবং তার তলদেশে মণিমুক্ত ছড়ানো ছিটানো অবস্থায় থাকবে এবং যার মাটি হচ্ছে মেশকের এরপর আরববাসীদেরকে সেখানে গোসল করানো হবে তাদের মানসিক এবং দৈহিক পরিশুদ্ধি এবং পরিচ্ছন্নতার জন্য সেই জান্নাতের নদীতে সেই নহরে গোসল করার পর তাদের দেহের এবং চেহারার বর্ণ পরিবর্তন হয়ে যাবে এবং তাদের গ্রীবা দেশ বা গলা এবং ঘাড় এই অংশগুলো আলোক উজ্জ্বল উজ্জ্বল রূপ ধারণ করবে তাদের রং রূপ পরিবর্তিত হয়ে যাওয়ার পর রহমান রাহিম আল্লাহ সুহামতাল্লাহ তাদের দিকে দৃষ্টি দিবেন এবং বলবেন তোমরা বলো তোমাদের কি ইচ্ছা তখন তারা তাদের মনের ইচ্ছা পেশ করবেন আল্লাহ সুহামতাল্লাহ বলবেন তোমাদের ইচ্ছা তোমাদের দাবি মঞ্জুর হলো পূরণ করা হলো এবং যা চেয়েছ তার থেকেও বেশি আরও সত্তর গুণ তোমাদেরকে প্রদান করা হলো এরপর তারা জান্নাতে দাখিল হয়ে যাবেন এবং জান্নাতে যখন তারা দাখিল হয়ে যাবেন তখন তাদের সেই উজ্জ্বল গ্রীবাদেশ এটা দেখে বাকি জান্নাতি লোকেরা তাদেরকে চিনতে পারবেন এবং তারা বলবেন যে এই লোকেরা তারা হচ্ছে আল্লাহর ক্ষমাপ্রাপ্ত আরফবাসী এবং তাদেরকে বলা হবে তারা হচ্ছে মিসকিন জান্নাতি অন্য আরেকটি হাদিসে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অন্যত্র রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন আরফবাসীদের সিদ্ধান্ত বা ফয়সালা বা রায় এটা হবে সবার শেষে সমস্ত বান্দাদের ফয়সালা করার পর আল্লাহ সুবাহতাল্লাহ তাদেরকে সম্বোধন করে বলবেন হে আরফবাসীরা তোমাদের পুণ্যগুলো তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়েছে কিন্তু তোমাদের নেকিগুলো তোমাদেরকে জান্নাতের অধিবাসী করতে পারেনি এখন তোমরা আমার আজাদকৃত হয়ে যাও যেভাবে চাও সেভাবে জান্নাত দ্বারা উপকৃত হও এভাবে আল্লাহ সুবাহতালার অনুগ্রহের মাধ্যমে আল্লাহ সুবাহতাল্লার দয়ার মাধ্যমে আল্লাহ সুবাহতাল্লার নিজের সুপারিশের মাধ্যমে তিনি তাদেরকে জান্নাতে দাখিল করাবেন এবং এই দৃশ্যটা এটা সংঘটিত হবে সেই জাহান্নামী ব্যক্তিদের সামনেই তারা দেখতে পাবে যে আরববাসীরা তারা জান্নাতে দাখিল হয়ে যাচ্ছে এবং সেই প্রসঙ্গে আল্লাহ সুহামতাল্লাহ উল্লেখ করে বলেছেন এরাই কি তারা যাদেরকে উদ্দেশ্য করে সেই জাহান্নামী লোকেরা তোমরা শপথ করে বলতে যে আল্লাহ এদের প্রতি কখনোই দয়া করবেন না الذين أقسمتم لا ينالهم الله برحمه ادخلوا الجنة لا خوف عليكم ولا أنتم تحزنون আল্লাহ সুবহানাহু তখন বলবেন তোমরা জান্নাতে দাখিল হয়ে যাও তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা চিন্তিত পেরেশান দুঃখিতও হবে না শেষ পর্যন্ত জাহান্নামে শুধুমাত্র জাহান্নামী ব্যক্তিরাই অবশিষ্ট থাকবে এবং সেই অবস্থায় তারা আফসোস করে আক্ষেপ করে বলতে থাকবে যেটা সুরা আরাফের এই তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু বলেছেন قد جاءت رسل ربنا بالحق فهل لنا من شفعاء فيشفعوا لنا তারা আফসোস করে বলতে থাকবে আমাদের রবের যে রাসুলেরা আমাদের কাছে বার্তা নিয়ে এসেছিলেন তারা তো সত্য বার্তাই নিয়ে এসেছিলেন কাজেই এই অবস্থায় আজ আমাদের জন্য আছে কি কোনো সুপারিশকারী فهل لنا من شفعاء فيشفعوا لنا أو نرد فنعمل غير الذي كنا نعمل কিংবা এমন কোনো সুযোগ কি আমাদের জন্য রয়েছে যা আমাদেরকে দুনিয়াতে আবার আরেকটি সুযোগ দেয়া হতো আরেকবার আমরা ফেরত যেতাম যেন আগে আমরা যা করেছি তার থেকে ভিন্ন কোনো আমল করতে পারি জাহান্নামী ব্যক্তিরা তারা দেখবে যে বিভিন্ন অবস্থায় বিভিন্ন সুপারিশের মাধ্যমে এবং যে সুপারিশগুলো সংঘটিত হবে আল্লাহ অনুমতির মাধ্যমে সেই সুপারিশগুলোর মাধ্যমে বিভিন্ন ব্যক্তিদেরকে আল্লাহ মুক্তি প্রদান করবেন কাউকে আরাফ থেকে আল্লাহ জান্নাতে দাখিল করাবেন এমনকি জাহান্নাম থেকেও কিছু কিছু ব্যক্তিদেরকে শাস্তি ভোগ করানোর পর আল্লাহ সুবাহতাল্লাহ জান্নাতে দাখিল করাবেন কিন্তু যারা কাফের এবং মুশরিক যারা শির্কের উপর মৃত্যুবরণ করেছে কুফুরির উপর মৃত্যুবরণ করেছে তারা কখনোই জাহান্নাম থেকে মুক্তির কোনো সুযোগ লাভ করবে না অপরদিকে যারা মুসলিম ছিল যারা ইমানের উপর তাহিদের উপর মৃত্যুবরণ করেছে কিন্তু একই সঙ্গে বিভিন্ন রকমের গুনাহের কাজ অপরাধের কাজে লিপ্ত ছিল তাদেরকে আল্লাহ সুবাহতাল্লাহ জাহান নামে কিছু সময় পর্যন্ত শাস্তি ভোগ করানোর পর বিভিন্ন সুপারিশের মাধ্যমে সুযোগের মাধ্যমে তাদেরকে মুক্ত করাবেন কিন্তু জাহান্নামবাসীরা খাঁটি কাফের এবং মুশ্রিকরা তাদের জন্য এইরকম কোনো সুপারিশকারী থাকবে না এবং তাদের সেই আফসোস এবং আক্ষেপের কথাই সুরা আরাফের এ আয়াতে আল্লাহ সুহাম তাল্লাহ আমাদেরকে জানিয়েছেন তারা আফসোস করে বলতে থাকবে যে আমাদের জন্য কি কোনো সুপারিশকারী আছে কিংবা যদি আমাদেরকে দুনিয়াতে ফেরত যাওয়ার একটি সুযোগ দেওয়া হতো যেন আমরা আগে যা আমল করেছি তার ভিন্ন কিছু করতে পারতাম এবং তারা আফসোস করে বলবে যে আমাদের কাছে যে রাসুল এসেছিল তারা তো সত্য বার্তাই আমাদের কাছে নিয়ে এসেছিল আল্লাহ সুবাহতাল্লাহ এভাবে নিজের সাফায়াত বা সুপারিশের মাধ্যমে জাহান্নামী ব্যক্তিদের মধ্য থেকে যারা ইমান এবং তাওহিদের উপর মৃত্যুবরণ করেছিল কিন্তু হয়তো তাদের কোনো গুণা ছিল সেই রকম ব্যক্তিদেরকে সরিষা দানা পরিমাণ ইমান থাকা পর্যন্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবাহতাল্লাহ জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন এবং তাদের প্রসঙ্গে মুসলিম শরীফে একটি হাদিস এসেছে সেই হাদিসের দীর্ঘ হাদিসের একটি অংশ আমরা এখানে উল্লেখ করছি যেখানে আল্লাহ সুহামতাল্লাহ তার নিজের সাফায়াত বা সুপারিশ সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের হাদিসের মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়েছেন মুসলিম শরীফে উপস্থাপিত সেই দীর্ঘ হাদিসের শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলছেন যে জাহান্নামের উপর যখন পুলসিরাত স্থাপন করা হবে এবং সুপারিশ করার অনুমতিও থাকবে সেই অবস্থায় সকলের মুখ থেকে একটিমাত্র বাক্যই উচ্চারিত হতে থাকবে যে হে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে রক্ষা করো সাহাবা একরাম জানতে চাইলেন ইয়া রসুল্লাহ সেই পুলসিরাত সেটা কি তিনি বললেন এটা হচ্ছে একটি মারাত্মক পিচ্ছিল জায়গা যার উপর লোহার আংটা এবং বড় বাঁকা আকৃতি বিশিষ্ট কাঁটা থাকবে যা দেখতে নাজদ এলাকার একটি নির্দিষ্ট গাছের কাঁটার মতো রসুল্লাহ সাল্লাম তিনি বলছেন মোমিনগণ এই পুলসিরাতের উপর দিয়ে কেউ কেউ চোখের পলকে কেউ বিদ্যুতের গতিতে কেউ বাতাসের গতিতে কিংবা কেউ উড়ন্ত পাখির গতিতে কিংবা কেউ এর থেকেও কম দ্রুতগামী ঘোড়ার গতিতে কেউ উটের গতিতে অতিক্রম করে যাবে কেউ কোনো মতে সহি সালামতে পার হয়ে যাবে কেউ ক্ষতবিক্ষত অবস্থায় পার হবে আর কোনো কোনো ব্যক্তি হতভাগ্য যারা কিনা সেখান থেকে নিচে আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে শেষ পর্যন্ত মুমিনরা দোজক থেকে নাজাদ পেয়ে যাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ তোমাদের মধ্যে কেউ নিজের অধিকার বা হক আদায়ের দাবিতে যতটুকু অনমনীয় হও ততখানি কঠোর হবে কেয়ামতের দিন মুমিনরা আল্লাহর কাছে তাদের সেই সমস্ত ভাইদের মুক্তির জন্য যারা জাহান নামে চলে গেছে অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এখানে সেই সুপারিশ বা সাফায়াতের প্রসঙ্গে আমাদেরকে জানাচ্ছেন যখন কিনা কিছু মানুষ তারা জান্নাতে দাখিল হয়েছেন এবং তাদের যারা সঙ্গী সাথী সেই জান্নাতি ব্যক্তিদের সঙ্গী সাথী যারা ছিলেন তারাও ইমানদার ছিলেন কিন্তু তাদের গুনাহের কারণে তারা জাহান নামে আটক হয়ে পড়ে আছেন সেই অবস্থায় সেই জান্নাতি ব্যক্তিরা আল্লাহ সুবাহতাল্লার কাছে সুপারিশ করার অনুমতি লাভ করবেন এবং তাদের সুপারিশ এতটাই কঠিন হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে দুনিয়াতে যেরকম দুনিয়াতে যেরকম নিজের হক বা অধিকার আদায়ের দাবিতে একজন ব্যক্তি ছাড় দিতে চায় না অনমনীয় হয় তারাও সেই দিন আল্লাহর কাছে সেইভাবেই চাইতে থাকবে সেই সমস্ত ভাইদের মুক্তির জন্য যারা কিনা জাহান নামে চলে গিয়েছে সাল্লাহ সাল্লাম বলছেন যে তারা বলবে হে আমাদের রব তারা তো আমাদের সঙ্গে রোজা রাখত সিয়াম করত সালাত আদায় করত এবং হজ পালন করতো রাসুল্লাহ সাল্লাহাম বলছেন যে তখন তাদেরকে বলা হবে ঠিক আছে যাও তোমরা যাদেরকে চিনতে পারো শনাক্ত করতে পারো তাদেরকে বের করে নিয়ে আসো এরপর দোজখের আগুন তাদের চেহারার জন্য হারাম হয়ে যাবে তারা বহু সংখ্যক লোককে সেই জাহান্নাম থেকে বের করে আনবে জাহান্নামের আগুন তাদের কারো পায়ের নলা পর্যন্ত কারো পায়ের গোড়ালি পর্যন্ত জ্বালিয়ে ফেলবে এরপর তারা বলবেন হে আমাদের রব এখন আর এমন কোনো ব্যক্তি অবশিষ্ট নেই যাদেরকে বের করার জন্য আপনি নির্দেশ দিয়েছিলেন আল্লাহ বলবেন আবার যাও এরপর যাদের অন্তরে এক দিনার পরিমাণ ইমান এক দিনার পরিমাণ কল্যাণ বা ইমান দেখতে পাওয়া যাবে তাদেরকে বের করে নিয়ে আসা হবে এভাবে এবারেও অনেক লোককে বের করে নিয়ে আসা হবে তারা আবারও বলবে হে আমাদের রব এমন কোনো ব্যক্তিকে আমরা বাদ দিইনি যাদেরকে বের করার জন্য আপনি নির্দেশ প্রদান করেছিলেন আল্লাহ বলবেন আবারও যাও যাদের অন্তরে অর্ধেক দিনার পরিমাণ ইমান পাবে তাদেরকে বের করে নিয়ে আসো এবারেও তারা বহু লোককে বের করে নিয়ে আসবেন ফিরে এসে বলবেন হে আমাদের রব আপনি যাদেরকে আনার নির্দেশ দিয়েছিলেন এমন কোনো একজন ব্যক্তিকেও আমরা রেখে আসিনি আল্লাহ বলবেন আবারও যাও যাদের অন্তরে বিন্দু পরিমাণ ইমান পাবে তাদেরকে বের করে নিয়ে আসো এবারেও বহু সংখ্যক লোককে বের করে নিয়ে আসা হবে এবং তারা ফিরে এসে বলবেন হে আমাদের রব সামান্য পরিমাণ ইমানওয়ালা একজন লোককেও আমরা জাহান্নামের আগুনে অবশিষ্ট রেখে আসিনি হাদিসের বর্ণাকারী সাহাবি আবু সাইদ আল খুদ্রি রাজিউল্লাহ তিনি বলছেন যে তোমরা যদি এই হাদিসের ব্যাপারে আমাকে বিশ্বাস করতে না চাও তাহলে আমার কথার সত্যতা হিসেবে এই আয়াতটি পাঠ করে নিও সূরা নিসার 40 নম্বর আয়াত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন إن الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤت من لدنه أجرا عظيما আল্লাহ কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করেন না বরং নেকির কাজ করলে তিনি সেটাকে বর্ধিত করে দেন এবং নিজের অশেষ করুণায় তাদেরকে বিরাট পুরস্কার প্রদান করেন এরপর আল্লাহ সুবাহতাল্লাহ তিনি বলবেন ফেরেস্তারা নবীগণ এবং মুমিনরা সবাই সুপারিশ করেছে সাফায়াত করেছে তারা সাফায়াত করে সুপারিশ করে ফারেক হয়েছে অবসর হয়েছে এখন আমি বাকি রয়েছি রহমান রাহিম পরম দয়ালু আল্লাহ ব্যতীত আর কেউ অবশিষ্ট নেই সুতরাং আমার সুপারিশই কেবলমাত্র বাকি রয়েছে এই অবস্থায় আল্লাহ সুবাহতাল্লাহ মুষ্টি ভর্তি করে একদল লোককে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন এমন সব লোকদেরকে তিনি আল্লাহ সুবাহতাল্লাহ তার নিজের সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে সেই পর্যায়ে বের করে আনবেন যারা কোনো নেক আমল করেনি তারা জাহান্নামের শাস্তিতে আগুনে জ্বলে পুড়ে কয়লার মতো হয়ে গিয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলছেন যে তাদেরকে এরপর জান্নাতের দরজার কাছে সেই যে নদী নাহারুল হায়াত সঞ্জীবনী নদী সেই নদী বা ঝর্ণায় গোসল করানো হবে তার এমনভাবে সেখানে সজীব অবস্থায় বের হয়ে আসবে যেমন ভেজা মাটিতে বীজ অঙ্কুরোদ্গম হয় সেখান থেকে বীজ বের হয়ে আসে নাহরুল হায়াত বা সঞ্জীবনী নদী সেখানে গোসল করে তারা সেখান থেকে বের হয়ে আসবে রাসুলুল্লাহ সাল্লাম তিনি বলছেন সেখান থেকে মুক্তর দানার মতো চকচক করা উজ্জ্বল অবস্থা নিয়ে তারা বের হয়ে আসবে তাদের ঘাড়ে সিলমোহর লাগানো হবে জান্নাতের অন্যান্য অধিবাসীরা তাদেরকে দেখেই চিনতে পারবেন এবং তারা বলতে থাকবেন এরা হচ্ছে আল্লাহর আজাদকৃত লোক এরা হচ্ছে সেই সমস্ত ব্যক্তি রাসুল্লাহ সাল্লাম বলছেন যারা কোনো কল্যাণময় বা পুণ্যময় কাজ না করা সত্ত্বেও আল্লাহ তাদেরকে নিজের অনুগ্রহে জান্নাতে দাখিল করিয়েছেন এরপর তাদেরকে লক্ষ্য করে বলা হবে যাও জান্নাতে দাখিল হয়ে যাও এবং বলা হবে তোমরা যা কিছু দেখছ তার সবই তোমাদেরকে প্রদান করা হলো অন্যান্য হাদিস থেকে আমরা জানতে পারি যে আল্লাহ সুবাহতাল এভাবে যে সমস্ত ব্যক্তিদেরকে নিজের অনুগ্রহের মাধ্যমে আজাদ করে নিয়ে আসবেন জাহান্নাম থেকে তারা সেই সমস্ত ব্যক্তি যারা ইমানের উপরে তাওহিদের উপরে মৃত্যুবরণ করেছেন অপরদিকে অন্যান্য বর্ণনা থেকে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের হাদিস এবং কোরআনের আয়াতগুলো থেকে এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই যে যারা সুস্পষ্ট কুফুরি এবং শির্কের উপর মৃত্যুবরণ করেছে তারা চিরস্থায়ী জাহান্নামি হবে তাদেরকে কখনোই জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে না বরং তাদের পরিণতিকে আল্লাহ সুহামতাল্লাহ ভুলে যাবেন সেই সমস্ত ব্যক্তিরা যারা স্থায়ীভাবে জাহান্নামে নিক্ষিপ্ত হবে তাদের তাদের প্রসঙ্গে আল্লাহ সুহামতাল্লাহ সুর আরাফে উল্লেখ করেছেন ফাল ইয়ৌমা নানসাহুম কামা নাসু লিকা ইয়ৌমিহিম হাজা আল্লাহ সুহামতাল্লাহ বলছেন আজ আমি তাদের অবস্থা সম্পূর্ণভাবে ভুলে যাব যেভাবে তারা এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিল এবং তারা আমার আয়াত চিহ্ন নিদর্শন এগুলোকে অস্বীকার করেছিল ফালিয়াউমানানসাহুম কামানাসু লিকা আল্লাহ সুহামতাল্লাহ তাদের অবস্থা ভুলে যাবেন এই কথার ব্যাখ্যা কি এই প্রসঙ্গে ইবনে আব্বাস রাজিউল্লাহ আনহুমা তিনি বলেছেন আল্লাহ সুহামতাল্লাহ তাদেরকে কোনো ধরনের কল্যাণ প্রদান করা সেটা করতে ভুলে যাবেন কিন্তু তাদেরকে শাস্তি প্রদান করতে ভুলবেন না বাস্তবে আল্লাহ সুহামতাল্লাহ কখনোই কারো সম্পর্কে ভুলে যাবেন না বরং এই ভুলে যাওয়া শব্দটিকে এখানে বোঝানো হচ্ছে যে আল্লাহ সুহামতাল্লাহ তাদের প্রতি কোনো কিছুই কল্যাণমূলক বা ভালো কিছু প্রদান করবেন না অর্থাৎ পারস্পরিক আদান প্রদান এবং বিনিময় হিসেবে আল্লাহ সুহামতাল্লাহ এখানে বলছেন যে আমি তাদের অবস্থাকে বিস্তৃত হয়ে যাব ভুলে যাব যেভাবে তারা যখন দুনিয়াতে ছিল তারা এই বিচারের দিনে উপস্থিত হওয়া এবং তার যে পরিণাম পরিণতি এই বিষয়গুলোকে তারা ভুলে গিয়েছিল সেই অবস্থা সেই রকমভাবে তাদের অবস্থাকেও আল্লাহ সুহামতাল্লাহ ভুলে যাবেন এরকম একটি অবস্থায় চিরস্থায়ী জাহান্নামী ব্যক্তিরা তাদের জন্য শুধুমাত্র আফসোস আক্ষেপ এবং অনুশোচনাই বাকি থাকবে এবং সেই অবস্থায় তারা যে আফসোস অনুশোচনা পেশ করবে সেখানে তারা আরও দেখতে পাবে যে দুনিয়াতে যে সমস্ত মিথ্যা মাবুদ মিথ্যা রব কল্পিত ইলাহের ইবাদতবন্দিকে তারা করত পূজা করত একদিকে মূর্তি প্রাকৃতিক বিভিন্ন বিষয়গুলো সূর্য চন্দ্র এগুলোর ইবাদত বন্দিগি তারা করত কেউ কেউ জিন ফেরেস্তার ইবাদত করত আবার কেউ কেউ মানুষ হয়ে মানুষকেও রবের আসনে বসিয়ে রেখে আল্লাহর সঙ্গে শির্ক সাব্যস্ত করেছিল এরকম লোকেরা জাহান নামে দেখবে যে তাদের সেই সমস্ত দুনিয়ার মাবুদেরা মিথ্যা মাবুদেরা তারা আজকে তাদেরকে বিপদে ফেলে রেখে উধাও হয়ে গিয়েছে পলায়ন করেছে এবং গায়েব হয়ে গিয়েছে সেই চিরস্থায়ী জাহান্নামীরা সেই অবস্থায় শুধুমাত্র আফসোস অনুশোচনা এবং আক্ষেপের মধ্যেই পড়ে থাকবে সেই প্রসঙ্গেই আল্লাহ সুবাহতাল্লাহ এই আয়তে আলোচনা করেছেন ولقد جئناهم بكتاب فصلناه على علم هدى ورحمة لقوم يؤمنون আল্লাহ সুবহানাহু বলছেন যে অবশ্যই আমি তাদের কাছে পৌঁছিয়েছিলাম এমন এক কিতাব যাকে পূর্ণ জ্ঞান দ্বারা বিশদ ব্যাখ্যা করা হয়েছিল এবং যেই কিতাব ছিল মুমিনদের জন্য রহমত এবং পথ নির্দেশিকা আল্লাহ সুমতাল আরও বলেছেন তবে কি তারা শুধুমাত্র সেই দিনের পরিণামের অপেক্ষায় রয়েছে যেই দিন উহার পরিণাম প্রকাশিত হবে ফলাফল প্রকাশিত হবে এবং সেই দিন যারা পূর্বে সেই দিনের কথা ভুলে গিয়েছিল তারা আফসোস করে বলতে থাকবে আমাদের রাসুলরা আমাদের রবের কাছ থেকে তো সত্য বানিয়ে নিয়ে এসেছিলেন আমাদের জন্য কি এমন কোনো সুপারিশকারী আছে যে আমাদের জন্য সুপারিশ করতে পারে কিংবা কি আমাদেরকে এমন সুযোগ দেওয়া হবে যে আমরা পুনরায় দুনিয়াতে ফেরত যেতে পারতাম যাতে আমরা আগে যা করে এসেছি তার থেকে ভিন্ন কোনো আমল করতে পারতাম قد خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন বরং তারা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে এবং তারা যে মিথ্যা রচনা করত সেই সমস্ত বিষয়গুলো সেগুলো আজকে তাদের কাছ থেকে উধাও হয়ে গিয়েছে সবশেষে আজকের এই পর্বে আল্লাহ সুবাহতাল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবাহতাল্লাহ যেন আমাদেরকে জাহান নামের শাস্তি থেকে রক্ষা করেন এবং জান্নাতের অধিবাসীদের মধ্যে আমাদেরকে সামিল করেন وصلى الله تعالى على سيدنا محمد وعلى آله وصحبه وسلم والحمد لله رب العالمين